সুরা الزلزال بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তালার নামে যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে তখন মানুষরা হতভম্ব হয়ে বলতে থাকবে এর কি হলো এ সবকিছু উগড়ে দিচ্ছে কেন সেদিন সে তার সবকিছু খুলে খুলে বর্ণনা করবে মূলত তোমার রবি তাকে এ কাজের আদেশ দেবেন সেদিন সমগ্র মানব সন্তান দলে দলে ভাগ হয়ে যাবে যাতে করে তাদেরকে তাদের কর্মকাণ্ড দেখানো যায় অতএব যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেদিন তাও সে দেখতে পাবে ঠিক তেমনি কোন মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে তাও সে তার চোখের সামনে দেখতে পাবে